হে আল্লাহ পৃথিবীতে এসে আমি অনেক গুণা করেছি তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তাহলে আমি কার কাছে ছুটে যাব কে দেবে আমায় মুক্তি গুনাহের বোঝা থেকে তুমি পারো আমাকে রক্ষা করতে তোমার দয়াই আমার চলার পথের পাথেও আল্লাহ দয়া যাচি এই গোনাগার তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার আল্লাহ আমায় কর ক্ষমা আল্লাহ আমায় কর ক্ষমা দয়া গুনাগার তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার আমার গুণা হোক না বড় হোক না তাহা পাহাড় সম আমার গুণা হোক না বড় হোক না তাহা পাহাড় সম তোমার রহম আকাশ ছোঁয়া তোমার রহম আকাশ ছোঁয়া যার তুলনা নাই যে আর তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার আল্লাহ আমায় কর ক্ষমা আল্লাহ আমায় কর ক্ষমা দয়া যাচি এই গোনাগার তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়া ক্ষমা না যদি করো তুমি কার কাছে আর যাব আমি ক্ষমা না যদি করো তুমি কার কাছে আর যাব আমি ইহ জীবনে পর জীবনে ইহ জীবন পরজীবনে কে আর আছে দয়াল আমার তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার আল্লাহ আমায় কর ক্ষমা আল্লাহ আমায় কর ক্ষমা দয়া আছি এই গোনাগার তুমি রহমান তুমি মেহেরবান পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার পাত্র তুমি চাওয়া পাওয়ার